আজব জিনিসের জন্যই বুঝি দরকার স্থান মাহাত্ম আর উপযুক্ত ভূমিকা তা না হলে সেদিন সন্ধে থেকে টিপটিপ অঝরে বৃষ্টির মধ্যে যখন হঠাৎ লাইট নিভে গেল পাশের মাঠ থেকে ভেসে আসছে অবিশ্রান্ত ঝিঁঝি আর ব্যাঙের ডাক তখন আমাদের ক্লাবের চিরাচরিত তাসের আড্ডায় হঠাৎ ভূতের গল্পের কথা উঠল কেন ব্যাপারটা খুলেই বলি আমরা কজন রেলওয়ের স্টাফ ইনস্টিটিউটে তাসের আড্ডায় নিত্য খেলুড়ে আমরা মানে এই দশ বারো জন বুকিং ক্লার্ক আর মালগাড়ির অ্যাপ্রেন্টিস গার্ড আমাদের মধ্যে শশীভূষণ বাবুই যা একটু বয়োজ্যেষ্ঠ শশীভূষণের বয়স এই বছর পঞ্চাশ ভদ্রলোক ব্যাচেলার বাদবাকি আমরা সবাই পঁচিশ তিরিশের মধ্যেই ঘোরাফেরা করছি সন্ধে ছটা থেকে শুরু হয় ব্রিজ খেলার আসর তারপর রাত দশটার শেষ মেল ট্রেন যখন ইনস্টিটিউটের দেওয়াল কাঁপিয়ে চলে যায় তখন সেই আসর ভাঙে দারোয়ান ভজুয়া এর মধ্যে বার দুই তিন চা দিয়ে যায় এভাবেই দিনগুলো চলছিল বেশ সেদিন কাল করলো ওই বৃষ্টি আর লাইট নিভে যাওয়া বিকেল থেকেই বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে কোয়ার্টারে বসে আছি মন মেজাজ খারাপ আজ বুঝি আর তাসের আড্ডায় হাজিরা দেওয়া সম্ভব হলো না সন্ধে নাগাদ বৃষ্টিতে একটু টান ধরতে ছাতা মাথায় দুর্গা বলে বেরিয়ে পড়লাম ইনস্টিটিউটে গিয়ে দেখি হয় ছাতা নয়তো ওয়াটারপ্রুফ গায়ে জড়িয়ে প্রায় সবাই সেখানে হাজির এমনকি শশীভূষণ বাবুও আমাদের কমন শশীদা আমি এসে পৌঁছতেই বৃষ্টিটা আবার চেপে ধরল আলমারি খুলে অজয় সবে ছ প্যাকেট তাস বের করেছে এমন সময় লাইট গেল নিভে শশীদা বললেন খান্ত দাও অজয় আজ আর খেলা হবে না বিভিন্ন টেবিল থেকে উঠে এসে আমরা সবাই এক টেবিলে বসলাম এরপর এক কথা দু কথার পর ভূতের কথা উঠল উঠবেই বাইরে বৃষ্টি ভেতরে থই থই অন্ধকার হ্যাঁ এমন জায়গায় বাঙালিদের আড্ডায় ভূতের গল্প না উঠে যায় না অজয় ভূতের অস্তিত্ব সম্পর্কে ঘোরতর সন্দিহান ও বিশ্বাসই করে না ভূত বলে কিছু আছে ভূতের গল্প উঠতেই ও প্রবল তর্ক জুড়ে দিল বলল ভূতের অস্তিত্ব আমাদের মনে বাইরে নয় ওইসব ভীতু মনের কল্পনা ভূত আসলে চোখের ভুল ইলিউশন সেই সঙ্গে পরিবেশও কিছুটা কাজ করে যে কোনো ভূতের গল্পেরই কোনো বাস্তব ব্যাখ্যা নিশ্চয়ই আছে সব ভূতের গল্পেই কি ব্যাখ্যা আছে আমরা সবাই চমকে উঠলাম এতক্ষণ কথাবার্তা আমাদের বন্ধুদের মধ্যে হচ্ছিল হঠাৎ এক কোণ থেকে শশীদার এই আচমকা প্রশ্ন শুনে আমরা আশ্চর্য হয়ে দেখলাম শশীদার মুখের চুরুটটা গনগন করে জ্বলছে আর তার চোখ দুটো জলজল করছে অজয় বেশ জোরের সঙ্গেই বলল আসলে আপনি ভয় পেয়ে গেছেন আপনি জানেন যে এখানে কোনো আষাঢ়ে গপ্প ফাঁদলে আমি তার ফাঁকিটুকু ধরে ফেলি শশীদা মুখ থেকে চুরুটটা নামিয়ে ছাইটা ঝেড়ে দিল না ভাই আমার কোনো ভূতের গল্প জানা নেই অজয়ের গলায় ব্যঙ্গ ফুটে উঠল শশীদা আশ্চর্য ঠান্ডা গলায় বললেন হয়তো তাই তার চোখ দুটো একবার জলজল করে উঠে আবার স্বাভাবিক হয়ে এলো আমার কেমন যেন মনে হলো তিনি কি একটা বলতে গিয়ে চেপে গেলেন কথাটা বলতেই বাকি সবাই শশীদাকে চেপে ধরল বলতেই হবে শশীদার চুরুট নিভে গিয়েছিল রতনের কাছ থেকে দেশলাই নিয়ে আবার জ্বালিয়ে নিলেন আমাকে কিছু বলতে অনুরোধ করো না হ্যাঁ সত্যিই আমি ভূতের গল্প জানি একটি মাত্র ভূতের গল্প সে গল্প বড় ভয়ানক পৃথিবীর আর কোনো ভূতের গল্প বোধহয় এত ভয়াবহ নয় কেননা যতবার আমি সেই গল্প বলতে গেছি ততবার এই গল্পের সত্যতা প্রকাশ করতে স্বয়ং সে এসে হাজির হয়েছে আমি জানি আজও যদি এই গল্প এখানে বলি তবে সে এসে ওই দরজার কাছে দাঁড়াবে দ্বিতীয়বার যখন এই গল্প বলি তখন একজন শুনতে শুনতে অজ্ঞান হয়ে গেছিল তারপর তিন দিন সে হাসপাতালে ছিল অজ্ঞান অবস্থায় তার মধ্যে অনবরত ভুল বকত আর চমকে চমকে উঠত তিন দিন জমে মানুষে টানাটানি সেই থেকে প্রতিজ্ঞা করি না আর নয় এখানেই শেষ আর বলবো না সেও আজ বছর পঁচিশ হল এতদিন এ গল্পের কথা ভুলেই ছিলাম আজ আবার মনে পড়ল অজয়ের গলায় আবার অবিশ্বাস <laughs> ও তাহলে আপনি নিশ্চিন্তে আবার সেই গল্প শুরু করতে পারেন পঁচিশ বছর ওই ভূত নিশ্চয়ই মারা গেছে আচ্ছা শশীদা সত্যি সত্যি বলুন তো আপনার ভূতটা এ ঘরে আসবে নাকি এসে গেছে শশীদার গলা আশ্চর্য রকম ঠান্ডা আর গম্ভীর বাইরে তখন টিপটিপে বৃষ্টিটা আবার চেপে এসেছে ঘরে ঢুকলো এক ঝলক দমকা হাওয়া একটানা গোঙানির মতো হুইসেল বাজাতে বাজাতে ফর্টি নাইন আপ মেল গাড়ি চলে গেল হঠাৎ ইনস্টিটিউটের বাইরে তালগাছের একটা ডাল ভাঙা শব্দ হলো আর ঠিক সেই সময় বরফ শীতল কণ্ঠে শশীতা বললেন সে আজ বছর পঁচিশ ছাব্বিশ আগের কথা আমি তখন জামশেদপুরে সবে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা সাহেব কোম্পানিতে ওভারশিয়ারে চাকরিতে ঢুকেছি সে সময় আমাদের কোম্পানি টিস্কোর ছ নম্বর ব্লাস্ট ফার্নেস রিলাইনিং করার কন্ট্রাক্ট পেয়েছিল আমার ওপর কাজ দেখাশোনার ভার দিন রাত কাজ চলে পাঁচশো কুলি কাজ করছে সে সময় জামশেদপুর এখনকার মতো এত জমজমাট ছিল না শহরের অর্ধেক জুড়ে তখনও শালমহুয়ার জঙ্গল রাতে কখনো ভাল্লুক কখনো বুনো হাতি বেরোয় কোয়ার্টারে আমি একা থাকি সঙ্গে চরণ আমার চাকর জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সে সবই করে লোকটা আমাকে ভালোবাসত খুব চরণ চান্ডিলের আদিবাসী মাসে একবার ছুটি নিয়ে বাড়ি যেত দিন দুয়েক পর আবার ফিরে আসত সেবারও চরণ ছুটি নিয়ে বাড়ি গেছে সাত দিন হতে চলল অথচ ফিরল না সাধারণত এমন হয় না ভাবলাম হয়তো জ্বরে পড়েছে যেদিনকার কথা বলছি সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছি রাত দশটার আগে নয় তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজেকেই রান্না করতে হবে ওয়ার্কশপ থেকে বেরিয়ে কোয়ার্টারে রাস্তা ধরলাম রাস্তায় একজনও লোক নেই রাস্তায় তখনও লাইট পোস্ট বসেনি চারদিক ঘুটঘুটে অন্ধকার পাশের জঙ্গল থেকে যে কোনো সময় একটা ভাল্লুক বেরিয়ে পড়তে পারে এমন সময় মনে হলো আমার সামনে হাত দুয়েক আগে আগে কেউ যেন একটা যাচ্ছে কোন জানোয়ার হয়তো পকেট থেকে টর্চ বের করে জেলে দেখি একটা কালো মোরগ ভাবলাম জঙ্গলি মুরগি হবে পাশের জঙ্গল থেকে রাস্তা এসে পড়েছে টর্চ নিভিয়ে নিশ্চিন্ত মনে চলতে লাগলাম কি ভাবছিলাম খেয়াল নেই হঠাৎ মনে হলো তাই তো মোরগটা যে এখনো আমার আগে আগে যাচ্ছে এমন তো হয় না আবার টর্চ জ্বাললাম একটা মানুষ যেমন পথ চলে কালো মোড়কটা ঠিক সেইভাবে পথের এক পাশ দিয়ে হেঁটে চলেছে এবার ওর গায়ে আলো পড়তেই মোড়কটা ঘাড় ফিরে চাইল ভাবলাম চোখের ভুল সারাদিনের অভুক্ত শরীরের উদ্ভট খেয়াল ভুলে যেতে চাইলাম কিন্তু কিছুতেই ভুলতে পারলাম না বারবার চোখের সামনে ভেসে এলো একটা কালো মোরগ ঘাড় ফিরিয়ে আমার দিকে চেয়ে আছে বুকের রক্ত হিম হয়ে এলো মোরগটাকে কিছুতেই মাথা থেকে তাড়াতে পারলাম না ওটা তখনও আমার আগে আগে হেঁটে যাচ্ছে আর মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে আমাকে দেখছে মনের সমস্ত সাহস জড়ো করে হাঁটতে থাকলাম কোয়ার্টারের কাছে এসে পড়েছি বাঁদিকে ঘুরলেই আমার কোয়ার্টার অবাক হয়ে লক্ষ্য করলাম মোড়কটাও বাঁদিকের পথ ধরল তারপর কোয়ার্টারের গেট পেরিয়ে অন্ধকার বারান্দায় উঠে গেল তাড়াতাড়ি বারান্দায় উঠে এসে টর্চ চাললাম না কই কেউ তো নেই <laughs> নিজের উদ্ভট কল্পনায় নিজেরই হাসি পেল বাহ সারা রাস্তা নিজের মনের অলিক কল্পনার কাছে ভয় পেতে পেতে এসেছে সত্যি এর কোনো মানে হয় না চাবি বের করে দরজার তালা খুলতে যাচ্ছি দেখি এ কি দরজায় তালা নেই ভেতর থেকে বন্ধ আমি কারখানায় যাওয়ার সময় দরজায় তালা দিয়ে গেছি যদি চরণ এসে গিয়ে থাকে তবে ও তালা খুলে থাকতে পারে তবে কি চরণ এসে গেছে যাক বাবা হাঁপ ছেড়ে বাঁচলাম নিশ্চয়ই চরণ দেশ থেকে ফিরে এসেছে কড়া নাড়লাম ভেতরে লাইট জ্বলল তারপর দরজা খুলে গেল দরজায় চরণ দাঁড়িয়ে আছে হ্যাঁ রে চরণ কোনো কালো মোরগ টোরক দেখেছিস নাকি রাস্তায় আস্তে আস্তে মনে হলো কি জানি মোরগ কই বাবু আমার চোখে তো কিছু পড়ল না অন্ধকারে কি দেখতে কি দেখেছেন হতেও পারে আমি আর কথা বাড়ালাম না স্নান করে খেতে বসে চরণকে জিজ্ঞেস করলাম কিরে এবার এত দেরি করলি কেন এবার দেশে ভারী পরব ছিল বাবু বউ ওই পরবের আগে আসতেই দিল না খাওয়া শেষ হতে চরণ এটো বাসন তুলে নিয়ে চলে গেল আমি আগাথা ক্রিস্টির একটা গোয়েন্দা গল্প নিয়ে বসলাম ভেতরের বারান্দায় বিছানা পেতে লাইট নিভিয়ে শুয়ে পড়ল চরণ মাঝরাত অবধি বই পড়া আমার অভ্যেস বই পড়া শেষ করে বাথরুমে যাওয়ার জন্য ভেতরের বারান্দায় গেলাম বারান্দার নিচে উঠোন উঠোনের শেষে বাথরুম কিন্তু বারান্দায় পা দিয়েই যা দেখলাম তাতে আমার বুকের রক্ত জমে এলো ঘরের অস্পষ্ট আলোয় দেখলাম চরণের পাতা বিছানায় একটা একটা কালো মোরগ শুয়ে আছে বালিশে মাথা রেখে যেন একটা যেন একটা মানুষই শুয়ে আছে আমার গলা থেকে বোধহয় একটা বোধহয় একটা অস্ফুট আর্ত স্বরই বেরুলো চরণ সেই ডাকে মোরগটা উঠে দাঁড়ালো আমার দিকে ঘাড় ফিরিয়ে একবার দেখল তারপর উঠে অন্ধকার উঠোনে নেমে গেল আমার ডাক শুনেই চরণ হন্তদন্ত হয়ে অন্ধকার উঠোন ফুড়ে বারান্দায় উঠে এলো কি হলো বাবু তুই কোথায় গেছিলি একটু কল ঘরে গেছিলাম বাবু ও শোন বাড়িতে বোধহয় একটা কালো মোরগ ঢুকে পড়েছে খুঁজে দেখ তো সে কি বাবু কালো মোরগ হ্যাঁ মনে হচ্ছে কারো পোষা মোরগ ভুল করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে চরণ লাইট জ্বালল তারপর আমি আর চরণ তন্ন তন্ন করে বাড়ির সব জায়গা খুঁজে দেখলাম না মোরগ দূরের কথা একটা কালো পালক পর্যন্ত নেই বারবার তিনবার তিনবার কালো মোরগ চোখে পড়ল তিনবারই চোখের ভুল কিছুতেই কিছু বুঝতে পারলাম না চরণকে শুয়ে পড়তে বললাম আমিও চোখে মাথায় জল দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম সকালবেলা চরণের ডাকে ঘুম ভাঙল দেখি ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে চরণ দাঁড়িয়ে আছে চা খেয়ে বাথরুমে যাবার জন্য ভেতরের বারান্দায় আসতেই দেখি উঠোনে এক রাস কালো পালক ছড়ানো কয়েকটার গায়ে রক্তে ছিটে দেখেই আমার মেজাজটা গরম হয়ে উঠল চরণ এই চরণ এসব কি কাদের বাড়ির মুরগির পালক এসে আমাদের বাড়িতে পড়েছে এগুলো দেখতে পাস না ঝাড় দিয়ে ফেলে দিসনি কেন চরণ রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক হয়ে বলল তাই তো বাবু কিছুক্ষণ আগেও আমি কিচ্ছু দেখিনি এই মাত্র বোধহয় বাতাসে উড়ে এসে পড়েছে এরপর দুদিন বিনা উৎপাতেই কাটল কালো মোরগকে আর দেখতে পাইনি দুদিনেই জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল এই অবধি বলে শশীদা থামলেন চুরুপ থেকে এক ঝলক ধোঁয়া বেরিয়ে এসে তার মুখের সামনে একটা জাল বুনে চলেছে সেই জালের আড়ালে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে তার মুখ শশীদা আবার শুরু করলেন সেদিন আমার কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেল রাত তখন প্রায় বারোটা হবে আমি বাড়ি ফিরব ঠিক করলাম কিন্তু কারখানা থেকে বেরিয়ে রাস্তায় পা দিতেই গাছ ছমছম করে উঠল কেমন একটা ভয়ে এসে আমাকে স্থবির করে দিল বারবার মনে হচ্ছিল আজ হয়তো রাস্তায় আবার সেই কালো মোরগটা দেখা মিলবে রাস্তার উপর আমার পা আটকে গেল বারবার চেষ্টা করেও কিছুতেই এগোতে পারলাম না শেষ অবধি বিরক্ত হয়ে কারখানায় ফিরে গেলাম বুধনকে গিয়ে বললাম বুধন চল তোর ছুটি আমার সঙ্গে আজ আমাদের বাড়িতে থাকবি বুধন আমাদের কারখানার কুলি বেশ শক্ত সমর্থ ওর চেহারা যেন কালো পাথরে কুঁদে তৈরি শরীর চরণের গায়ের ছেলে চরণের কথাতেই আমি ওকে কারখানায় ঠুকিয়ে দিয়েছিলাম বুধন সারা রাস্তায় একটাও কথা বলেনি এবার বুধন আর চরণ একসঙ্গে ছুটি নিয়ে দেশে গেছিল বুধন ঠিক দুদিন পরেই ফিরে এসেছিল কিন্তু তারপর থেকেই ওকে দেখছি কেমন যেন গম্ভীর হয়ে থাকে ততক্ষণে আমরা কোয়ার্টারে এসে পড়েছি বারান্দায় উঠে দরজার কড়া নাড়লাম আমার পিছনে বুধন এই সময় বুধন অস্পষ্ট ঘর ঘর স্বরে কি যেন একটা বলল ঠিক শুনতে পেলাম না দরজা খুলে গেল কিন্তু সামনে কেউ নেই যেন যেন হাওয়ায় খুলে গেল আর ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো সেই কালো মোড়ক যেন যেন সমস্ত দরজাটা জুড়ে দাঁড়িয়ে আছে গায়ের পালকগুলো খাড়া হয়ে আছে মাথার লাল ঝুঁটিটা একটা শিঙের মতো শটান ঘাড়ের পালকগুলো সজারুর কাঁটার মতো সামনের দিকে উঁচিয়ে আছে তার মাঝে দেখা যাচ্ছে শুধু এক বিঘত লম্বা একটা হলুদ ঠোঁট লাল চোখ দুটো অস্বাভাবিক বড় সেই চোখের খয়েরি মনি স্থির দৃষ্টিতে বুধনকে দেখছে কালো মোরগটা হঠাৎ দরজার কাছ থেকে একটা বিকট চিৎকার করে উড়ে গিয়ে বুধনের গলার টুটি চেপে ধরল বুধন প্রাণপণ শক্তিতে চেষ্টা করল ওই ভয়ঙ্কর কালো মোরগটাকে দু হাত দিয়ে তার গলা থেকে ছাড়িয়ে নিতে কিন্তু মোরগের ওপর যেন একটা অসম্ভব শক্তি ভর করেছে তাই তার সঙ্গে বুধন কিছুতেই পেরে উঠল না এবার বুধন দু হাত দিয়ে কালো মোরগের গলা টিপে ধরল একটা হিংস্র জন্তুর মতো আর্তনাদ করে বুধনকে ঠেলে মাটিতে ফেলে দিয়ে একটু দূরে গিয়ে বসলো কালো মোরগটা তার দুটো চোখ যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে লাল লাল চোখে যেন প্রতিহিংসার আগুন ঝরে পড়ছে কালো মোরগটা একটু দূরে রয়েছে দেখে বুধন মাটি থেকে উঠে বসতে চেষ্টা করে আর সঙ্গে সঙ্গে কালো মোরগটা এসে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয় বুধন আরও একবার শেষ চেষ্টা করে উঠবার কিন্তু কালো মোরগ কিছুতেই তাকে সেই সুযোগ না দিয়ে এবার দ্বিগুণ জোরে তাকে মাটিতে আছড়ে ফেলে বুকের উপর চেপে বসে বুধন নিষ্ফল আক্রোশে হাত পা ছুটতে থাকে কিন্তু ধীরে ধীরে কেমন যেন নিস্তেজ হয়ে পড়ে তখন কালো মোরগটা তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে বার বার ঠোকরাতে থাকে বুধনের গলা বুধন এই পৈশাচিক অত্যাচার সহ্য করতে না পেরে যন্ত্রণায় কোকিয়ে ওঠে একটু পরে দেখি বুধনের গলায় একটা ছোট্ট গর্ত তৈরি হয়েছে আর সেখানে ঠোঁট দিয়ে রক্ত টেনে শুষে নিচ্ছে কালো মোরগ কয়েকবার ছটফট করে একটু পরে স্থির হয়ে গেল বুধনের শক্ত পাথরের মতো পা দুটো ধীরে ধীরে কালো মোরগটা তার ঠোঁট তুলে নিল বুধনের গলা থেকে তারপর বুধনের বুকের ওপর থেকে নেমে আমার দিকে তাকালো আমি আমি ভয় পেয়ে দুবা পিছিয়ে গেলাম তাহলে কি তাহলে কি এবার আমি কালো মোরগটা বুধনের প্রাণহীন বুকের ওপর দাঁড়িয়ে একবার বিজয়ীর মতো পাখা ছাপটে একটা অদ্ভুত ডাকে ডেকে উঠল তারপর সে বুধনের বুক থেকে মাটিতে নেমে এলো সেখান থেকে নেমে গেল রাস্তায় রাস্তা থেকে ধীরে ধীরে পাশের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল আর আমার পায়ের কাছে পড়ে রইল বুধনের বিশাল প্রাণহীন দেহ কিন্তু তারপর আমার মনে মনে কালো মোরগটার ওপর প্রচণ্ড রাগ হতে লাগলো বুধন একজন নিরীহ মানুষ তাকে কেন চরণ চরণ এই চরণ বাড়ির ভেতরে চরণের খোঁজ করলাম চরণ কোথাও নেই কটা থেকে বেরিয়ে অত রাতে থানায় গেলাম সেই রাতেই থানা থেকে দারোগাবাবু এসে বুধনের দেহ নিয়ে গেল পোস্টমর্টেম করার জন্য সব দুঃস্বপ্নের পরই আছে জাগরণ তাই সেই রাতও একসময় ভোর হল সেদিনই সকালে চান্ডিলের বাস ধরলাম গিয়ে পৌঁছলাম চরণের দেশের বাড়িতে আমাকে দেখে ওদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল আমি জিজ্ঞেস করলাম চরণ কোথায় চরণ চরণ মারা গেছে বাবু মারা গেছে আতঙ্কের একটা ঠান্ডা স্রোত গা বেয়ে নেমে গেল এতদিন এতদিন তবে আমি কোন চরণকে দেখেছি উড়ান খুন করেছে আমি যেন কোনো এক অন্ধকার মধ্য যুগে এসে পৌঁছে গেছি এরপর চরণের বউ আর চরণের বাবার অবিশ্রান্ত বিলাপের মধ্যে থেকে যে কাহিনী উদ্ধার করেছিলাম তা সংক্ষেপে তোমাদের বলছি বুধনের ছিল খুব ধার করার খেয়াল এই খেয়ালের জন্যেই সে দেনায় গলা অবধি ডুবেছিল চরণের কাছেও ছিল তার অনেক ধার এবার দেশে গিয়ে চরণ পরবের আগেই যেভাবে হোক ধার শোধ করার তাগাদা দেয় বুধনকে ধার শোধ করতে না পারলে চরণ পঞ্চায়েতে নালিশ ঠুকে বুধনের সব জমি জায়গা কেড়ে নেবে এমন হুমকিও দেয় এই নিয়ে এক কথা দু কথার পর তাদের মধ্যে বিরাট ঝগড়া বেঁধে যায় শেষে গ্রামের মাতব্বরেরা এসে সেই ঝগড়া থামায় চরণ আসার আগে শাসিয়ে আসে কাল সকালেই সে পঞ্চায়েতের কাছে যাবে সেদিনই সন্ধেবেলা চরণের বাড়ির উঠোনে দেখা যায় একটা বড় কালো মোরগকে ঘোরাফেরা করতে লোভে চরণের চোখ চকচক করে ওঠে কিন্তু বাড়িতে চরণের বউ আর তার বাবা তাকে মানা করে মোরগটি ধরতে কারণ তারা জানে বুধন একজন ভালো গুণী সে ইচ্ছে করলে কালো মোরগের রূপ ধরতে পারে এই মোরগটাও হয়তো বুধনের মায়া কিন্তু চরণ কোনো বাধা শোনে না নিশিতে পাওয়া মানুষের মতো মোরগটাকে ধরবার জন্য তার পিছু পিছু ছুটতে ছুটতে জঙ্গলে ঢুকে পড়ে কিছুক্ষণ পরই চরণের আর্তনাদ শুনতে পেয়ে তার বাবা দৌড়ে জঙ্গলে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় চরণ পড়ে আছে তখনও অস্পষ্ট জ্ঞান আছে সে ক্ষীণ গলায় তার শেষ কথা বলে যায় বুদন বুদন আমাকে খুন করল বুদন একটা কালো মোরক আমি এর বদলা নেব আমি এর বদলা নেব শশীদার গল্প শেষ কিন্তু গল্পের এই ভয়ঙ্কর পরিবেশ তখনও আমাদের মধ্যে চেপে বসে আছে সবার প্রায় দমবন্ধ অবস্থা ঠিক এই সময় কারেন্ট এলো লাইট জ্বলে উঠল শশীদা অজয়ের দিকে ফিরে বললেন কি অজয় এর মধ্যে তোমার ইলিউশনটা কোথায় বের করো একই অজয় আমরা সবাই চোখকে উঠে লক্ষ্য করলাম অজয়ের গলা দিয়ে কেমন গো গো আওয়াজ বেরোচ্ছে ও অজ্ঞান হয়ে গেছে আরে কি আর ওর কোলে ছড়িয়ে আছে কতগুলো রক্ত মাখা কালো মোরগের পালক